السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ লেখক রাহমাহুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন বাবু মা জা ফি তঞ্জিম তানজিম প্রসঙ্গে এ অধ্যায়ে লেখক রাহেমহল্লা আলোচনা করেছেন তানজিম কি জিনিস তানজিম এটি আরবি শব্দ যার বাংলা অর্থ হল তারকারাজি কেন্দ্রিক কিছু চিন্তা কিছু ধারণা অর্থাৎ তারকা নক্ষত্র আকাশে যে রাত্রিতে তারকা ও নক্ষত্র উদিত হয় সেগুলিকে কেন্দ্র করে কিছু চিন্তা কিছু জ্ঞান অর্জন করা বা কিছু শেখা এবং সেই অনুযায়ী কিছু বিভিন্ন রকমের ধারণা পোষণ করা এ প্রসঙ্গেই লেখক রাহেমহল্লা এ অধ্যায় বেঁধেছেন আমরা আজকের এই দর্শে সংক্ষিপ্তভাবে এ তারকারাজি কেন্দ্রিক কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ অনেক সময় মানুষ মনে করে থাকে যে তারকাগুলিও যেন বৃষ্টি দেওয়ার মালিক এই তারকাগুলি পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলি বা বিপর্যয়গুলি ঘটছে এগুলি নিয়ন্ত্রক হলেন এই তারকাগুলি এ ধরনেরও মানুষ বিশ্বাস পোষণ করে থাকে যখন এভাবে বিশ্বাস পোষণ করা হবে কোনো সন্দেহ নাই সে ব্যক্তির ইমান সে ব্যক্তির তাওহিদ তার মাঝে আর থাকে না তার ইমান যেন হারিয়ে যায় কারণ সবকিছুর স্রষ্টা হলেন সবকিছুর পরিচালক হলেন একমাত্র আল্লাহ চালা কিন্তু আল্লাহ সুবাহ বাদ দিয়ে যখন অন্য কিছুকে মনে করা হয় তখন এই সে বিষয়টি ইমান আকিদার সাথে তা ওহিদের সাথে সাংঘর্ষিক বিষয় হিসাবে রূপ লাভ করে বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য পরিষ্কার হওয়ার জন্য এই বিষয়গুলিকে আমরা প্রথমে দুই ভাগে বিভক্ত করব প্রথমটি হচ্ছে এলমুত্তাসির দ্বিতীয়টি হল এলমুত্তাসির এলমুত্তাসির অর্থাৎ তারকারাজি বা নক্ষত্র এগুলির একটা পাওয়ার রয়েছে এগুলির একটা ক্রিয়া রয়েছে ক্ষমতা রয়েছে এই দৃষ্টিকোণ থেকে নক্ষত্র নিয়ে গবেষণা বা নক্ষত্র নিয়ে চিন্তা নক্ষত্র নিয়ে কিছু আকিদা পোষণ করা এটা হলে প্রথম দ্বিতীয় হল নক্ষত্র এগুলির কোনো ক্ষমতা নেই তার নিজস্ব কোনো ক্ষমতা নেই নিজস্ব কোনো ক্রিয়া নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন যেভাবে চালান সেগুলি তারা সেভাবেই চলে তবে এগুলি দিয়ে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এটা হলো আরেক দিক তো প্রথম দিকটি হল যেটি আকিদা বিশ্বাস তাওহিদ বা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয়টি হলো প্রথম দিকটি দ্বিতীয় দিকটি সাংঘর্ষিক নয় বরং সেটি বৈধ কোনো অসুবিধা নেই আমরা সেগুলি আরেকটু বিস্তারিত যাই প্রথম যেটি আমরা বলছিলাম এলমুত্তা আসির তাসির বলতে এই নক্ষত্র রাজিগুলি বা এই নক্ষত্র রাজি বা এই তারকাগুলি তারকাগুলির মাধ্যমে এমন কিছু জ্ঞান গবেষণা করা যে জ্ঞান গবেষণাটা এই পর্যায়ে পৌঁছায় দেয় পরিশেষে মনে করা হয় যে তারকাই হলো এই সব কিছুর কর্তা তারকার কারণেই বা তারকাই এগুলি সবকিছু সৃষ্টি করে বা তারকাই এগুলি কিছু ঘটায় এই ধরনের পর্যায়ে পৌঁছে যাওয়া যদি এই ধরনের পর্যায়ে পৌঁছে যায় সেটিকে আমরা বলবো যে এটি কোরআন এবং হাদিস বিরোধী এটি আল্লাহ সুবাহ প্রতি ইমান বা তাওহিদ এর পরিপন্থী কাজ এ প্রসঙ্গে আমরা এটিকে তিন ভাগে বিভক্ত করব যে এই ক্ষেত্রে কি সকলে সমান অপরাধী হবে না কিছু কম বেশি হবে জবাব আমরা বলবো যে এক্ষেত্রে সমান অপরাধী নয় বরং এক্ষেত্রে আবার মানুষ তিন ভাগে বিভক্ত হতে পারে তারকা রাজিকে কেন্দ্র করে বা তারকা নক্ষত্রগুলিকে কেন্দ্র করে যারা বিভিন্ন রকমের ধারণা পোষণ করে থাকে তারা তিন প্রকার তিন শ্রেণী প্রথম শ্রেণী যারা মনে করে যে এই তারকাগুলি বৃষ্টি দেয় বা রাত্রিতে অমুক তারকা হলে সেটাই বৃষ্টি নিয়ে আসে বা রাত্রিতে অমুক জায়গায় অমুক তারকা অমুক নক্ষত্রের উদয় ঘটলে পৃথিবীতে সেটাই ভূমিকম্প সৃষ্টি করবে বা অমুক তারকা দেখা দিলে পৃথিবীতে কালবৈশাখী ঝড় সৃষ্টি হবে এই ধরনের চিন্তা মানে তারকাগুলিকেই কর্তা হিসাবে যে বিশ্বাস করবে এসব কিছু ঘটনা ঘটাচ্ছে এই তারকাগুলি এ ধরনের যে বিশ্বাস করবে এটি হলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেরকি বিশ্বাস কারণ এসবগুলির নিয়ন্ত্রক পরিচালক হলেন আল্লাহ সুবাহ আল্লাহ রাবুল আলমিন সবগুলিকে একটা গতি দিয়েছেন আল্লাহ বলছেন ওফিকুল্লি ফালাকিয়াসবাহুন প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ উপগ্রহকে আল্লাহ রাবুল আলমিন একটা গতি দিয়েছেন সেগুলি তার গতি অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন যেভাবে তাকে একটা সিলেবাস দিয়েছেন যেভাবে একটা নীতিমালা দিয়েছেন সেই অনুযায়ী আল্লাহ চালাচ্ছেন চলতেছে সেগুলির নিজস্ব একটু যে আগায় বারে চলবে বা ডানে বামে অন্যদিকে চলবে এই ক্ষমতা এই অধিকার সেগুলির নেই বা সেগুলি নিজেরাই ক্ষেত্রে যদি এটা না থাকে তাহলে আরেকটা জিনিস সেগুলি ঘটাবে এ অধিকার বা এ ক্ষমতা তো সেগুলির আরও নেই অতএব কোনো ব্যক্তি যদি প্রথম প্রকার কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে এই তারকাগুলি এই সব কিছু ঘটাচ্ছে তাহলে সে ব্যক্তি শেরকে আকবার বড় শেরকে লিপ্ত হয়ে যায় কারণ সব কিছু ঘটানোর মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ আর কেউ নয় এটি শেরকে আকবার বড় শেরক হবে যার ফলে সে ব্যক্তি ইসলাম থেকেই বের হয়ে যাবে তার ইমান সমূলে বাতিল হয়ে যাবে এলো প্রথম দ্বিতীয় শ্রেণী কোন ব্যক্তি এমন রয়েছে যারা মনে করে থাকে যে এই তারকাগুলিকে মাধ্যম বানায় বানিয়ে সে ব্যক্তি দাবি করে সে এলমুল গায়েব জানে গায়েবের বিষয়গুলিকে জানে তা কেমন তাহলে সে এইভাবে এটা হলো গণকদের বা জ্যোতিষীদের এখানে একটা বিষয় তারা মনে করে যে এই যে আকাশে অমুক সময় অমুক এলাকা অমুক সাইডে যদি এই তারকাটা উদিত হয় এবং ওই সময় যদি কোনো সন্তান জন্ম লাভ করে তাহলে এই সন্তানটা তার জীবনে হতভাগা হবে অথবা অমুক দিকে অমুক সাইডে অমুক সময়ে এই তারকাটা যদি উদিত হয় ওই সময় যদি কোনো সন্তান জন্ম লাভ করে তাহলে এই সন্তানটার জীবনে সে সৌভাগ্যশীল হবে সফল কাম হবে এ ধরনের এই তারকাগুলিকে মাধ্যম মনে করে যে ব্যক্তি এগুলির দ্বারা একটা সে অদৃশ্যের জ্ঞান মানুষকে দিতে যায় যদি এই পর্যায়ে হয়ে থাকে তাহলে এটাও হলো শেরকি বিষয় কারণ অদৃশ্য জ্ঞানের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ রব আলমিন বলে দিচ্ছেন তুমি বলে দাও আসমান জমিনের মাঝে গাইবের মালিক হলেন অদৃশ্যের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ তাই কোন জ্যোতিষী কোন গণক যদি তারা এই তারকারাজিগুলিকে কেন্দ্র করে মনে করে এবং তারকারাজিগুলির মাধ্যমে মানুষকে ভবিষ্যতের বা অদৃশ্যের তথ্য দিতে চায় এবং দাবি করে যে সে এগুলির মাধ্যমে সে অদৃশ্যের তথ্য হাসিল করছে তথ্য উদ্ঘাটন করছে তাহলে এটি শেরকে আকবার সেও বড় শেরকে লিপ্ত হবে যার কারণে তার ইমান বাতিল হয়ে তৃতীয় শ্রেণী যারা মনে করে যে এই তারকাগুলি আসলেই এই নক্ষত্রগুলি এগুলি সরাসরি নিজস্ব ক্রিয়ায় নিজস্ব ক্ষমতায় পৃথিবীতে কোনো বিপর্যয় ঘটাতে পারে না এটা মনে করে অনুরূপভাবে মনে করে যে এই তারকাগুলির মাধ্যমেও কোনো অদৃশ্যের জ্ঞান উদ্ঘাটন করা যায় না কিন্তু তারা মনে করে যে এই তারকাগুলি যদি আসে তাহলে পৃথিবীতে এই অবস্থাগুলি দেখা দিবে আর এগুলি যদি না আসে তাহলে এগুলি দেখা দিবে না মানে এগুলিকে মাধ্যম মনে করে এ ব্যক্তির কথা বলবো আমরা সে হলো শেরকে আসগার ছোট শেরকে লিপ্ত হয়েছে কারণ ইসলাম বা আল্লাহ রাবুল্লাহ আলমিন যেগুলিকে মাধ্যম তৈরি করেছেন সেই মাধ্যমগুলি শরীয়ত বা ইসলাম যেগুলিকে মাধ্যম হিসাবে উল্লেখ করেছে সেগুলিকে যদি মাধ্যম গণ্য করা হয় তাহলে অসুবিধা নেই সেটা শরীয়ত সম্মত কিন্তু ইসলাম যেগুলিকে আল্লাহ সুবাহ যেগুলিকে মাধ্যম নির্ধারণ করেননি সেগুলিকে যদি কেউ মাধ্যম নির্ধারণ করতে যায় তাহলে সেটাও আল্লাহ সুবাহ আলার ক্ষমতার সাথে হস্তান্তর জন্য এক প্রকার হয়ে থাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন নিজে এগুলিকে তিনি মাধ্যম বানাননি বৃষ্টির জন্য পৃথিবীতে ভূমিকম্প ঘটার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই তারকাগুলিকে মাধ্যম বানাননি পৃথিবীতে কালবৈশাখী আসার জন্য এই তারকাগুলিকে মাধ্যম বানাননি বা কোনো মানুষ সৎ ও অসৎ হবে এজন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এগুলিকে মাধ্যম বানাননি অতএব কেউ যদি এগুলিকে মাধ্যম মনে করতে চায় তাহলে সে শেরকে আকবারে নয় সে মনে করে যে আল্লাহ ঘটাচ্ছেন কিন্তু এগুলির মাধ্যম তাহলে এটি শেরকে আসগার ছোট শেরকে পরিণত হবে প্রিয় বন্ধুরা আসলে আমরা হয়তো শুরুতে মনে করব যে এগুলি নিয়ে এত চিন্তা করার কি দরকার আছে আসলে না এত চিন্তার দরকার রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহামের যুগেও এগুলির অবস্থা ছিল মানুষ মনে করত যখন চন্দ্রের গ্রহণ হবে বা সূর্যের গ্রহণ হবে মানুষ কি বিশ্বাস করত বিশ্বাস করত যে হয়তো বলে চন্দ্রের গ্রহণ হয়েছে এই জন্যই যে অমুক একজন ভালো ব্যক্তি বড় ব্যক্তি মারা গেছে যার কারণে আজকে চন্দ্রের গ্রহণ এ বিশ্বাস এ আকিদা ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম ভাবে বলে দিচ্ছেন তিনি বলছেন যে ইন্না শামসাওয়াল কামারা আয়াতিল্লাহ চন্দ্র সূর্য এগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিনের জাগতিক নির্দেশন জাগতিক নিদর্শন এগুলি মাত্র এগুলি নিজস্ব কোনো ক্ষমতা নেই বা কিছু ঘটেছে এজন্য সেগুলি এই অবস্থা ধারণ হয়েছে তা নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন এগুলি শুধু আল্লাহ রাবুল্লাহ আলমিনের নিদর্শন ইউফুল্লাহ বিহি এবাদাহু আল্লাহ রাবুল্লাহ আলমিন বান্দাদেরকে সেগুলির মাধ্যমে ভীতি প্রদর্শন করেন দেখাচ্ছেন যে এত বিশাল চন্দ্র বিশাল সূর্য কোন দিক দিয়ে সেটি হারিয়ে যাচ্ছে অতএব আমি ছোট্ট মানুষ কোন দিক দিয়ে কোন মুহূর্তে আমি হারিয়ে যাব কে কখন আমাকে কোন মুহূর্তে আসে গ্রাস করে ফেলবে এটাই আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষকে একটা ভীতি প্রদর্শন করছেন অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্নাহুমা এই চন্দ্র সূর্য কারো জন্মকে কেন্দ্র করে এটার গ্রহণ হয় না আবার কারো মৃত্যুকে কেন্দ্র করেও এটার গ্রহণ হয় না সহি বুখারি এবং মুসলিমে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসের তাহলে আসুন এগুলি শুধু এখনকার বিশ্বাস নয় আল্লাহ রসুলামের যুগেও এ ধরনের বিশ্বাসগুলি ছিল আজও সমাজে সেই সমস্ত রীতিনীতি অনুযায়ী মানুষ যাদের মাঝে করান সুন্না নেই বা করান সুন্না গ্রহণ করেনি তারা মুসলিম হওয়া সত্ত্বেও এই সমস্ত আকিদা বিশ্বাস পোষণ করে থাকে যার মাধ্যমে তারা শেরকে লিপ্ত হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় ইমানকে নষ্ট করে ফেলে প্রিয় বন্ধুরা আমরা আমাদের ইমান ইসলামকে ঠিক রাখতে চাইলে আল্লাহ রবাহ আলমিনের তাওহিদকে আমরা আঁকড়ে ধরতে চাইলে এ বিষয়গুলি অবশ্যই আমাদের উপলব্ধি করতে হবে বুঝতে হবে এবং সমাজকে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি আবার আপনাদের সামনে ফিরে আসবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক বৃন্দ দ্বিতীয় পর্যায়ে আমরা এখন আসবো এলমুত্তাসির যেটা অর্থাৎ যে তারকা রাজিকে কেন্দ্র করে কিছু দিক নির্দেশনা গ্রহণ করে পৃথিবীতে চলা আল্লাহ রাবুল্লাহ আলমিন তারকা রাজিগুলিকে মানুষের কল্যাণেই সেগুলিকে দিয়েছেন এটাই মনে করতে হবে গোটা পৃথিবীতে যা কিছু আল্লাহ রাবুল্লাহ আলমীর সৃষ্টি করেছেন কোনো না কোনো দিক থেকে আমাদের উপকার রয়েছে এ উদ্দেশ্যে আল্লাহ রাবুল্লাহ আলমীর সৃষ্টি করেছেন সেই হিসাবে আমরা যাতে ইমানের সাথে বা তাহিদের সাথে সংঘর্ষ না হয় এমন অবস্থায় আমরা সেগুলি দিয়ে উপকৃত হতে পারি এতে কোনো ইসলামের বাধা নেই বরং আল্লাহ রাবুল্লাহ আলমিন এক্ষেত্রে নির্দেশনাও দিয়েছেন তো গভীর রাত্রিতে যখন অন্ধকার হয় সেই অন্ধকার রাত্রিতে আমরা এই তারকারাজির মাধ্যমে উপকৃত হতে পারি এই উপকৃত হওয়াটা সাধারণত আমরা দুই ভাগে করতে পারি প্রথম হলো এক ভাগ যে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে আমরা এই তারকারাজি দিয়ে উপকৃত হতে পারি সেটা কিভাবে সেটা হলো রাত্রিতে এখন আলহামদুলিল্লাহ আমাদের তো বহু উন্নত যুগ এখন ঘড়ি বা মোবাইল কত কিছু মাধ্যমে অ্যালার্ম বা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা এখন সময় নির্ণয় করে থাকি কিন্তু এমন এক সময় ছিল যে সময় ঘড়ি ছিল না যে সময় মোবাইল বা ইত্যাদি কিছুই ছিল না মানুষকে ওই রাত্রিতে কোন সময় কোন তারকা উদিত হয়েছে না হয়েছে সেটার মাধ্যমে সময়টাকে নির্ণয় করতে হতো কখন ফজরের সময় হলো কখন রাত্রিতে আমরা যখন রোজা রাখবো সাহারি খাবো কোন সময় হলে সাহারি খেতে পারবো ইত্যাদি এই সময়গুলি নির্ণয় করা যেত সেই রাত্রিতে তারকা দেখেই যে অমুক জায়গায় তারকা যদি উদিত হয় তাহলে বোঝা যাবে যে অর্ধরাত্রি হয়ে গেছে অমুক জায়গায় তারকা যদি উদিত হয় তাহলে বোঝা যাবে যে এখন হয়তো ফজরের সময় হয়ে গেছে তো এই তারকার উদয় এর মাধ্যমে আমরা কি করতে পারি একটা দিনই ধর্মীয় বিষয়ে বা আবাদতের দৃষ্টিকোণ থেকে বা আবাদত পালনে সেক্ষেত্রে আমরা একটা সহযোগিতা নিতে পারি এক দ্বিতীয় আরো একটা সহযোগিতা নিতে পারি রাত্রি গভীর অন্ধকার রাত্রিতে যখন আমরা হয়তো সালাত আদায় করব কিন্তু ক্যাবলা কোন দিকে খুঁজে পাচ্ছি না কারো যদি জানা থাকে যে অমুক তারকাটা এই ক্যাবলার দিকে উদিত হয় তিনি যখন তারকার দিকে দেখবেন দেখে বুঝতে পারবেন তাহলে এই দিকেই হলো কেবলা সেই হিসাবে আমরা নামাজের কেবলাকেও নির্ণয় করতে পারি এ তারকা দিয়ে এতে কোনো অসুবিধা নেই এই দৃষ্টিকোণ থেকে এই গবেষণা বা এই জ্ঞান এতে কোনো বাধা নেই দ্বিতীয় আরেকটি দিক যেটি সেটি হলো পার্থিব বিষয়ে পার্থিব বিষয়ের ক্ষেত্রে আমরা এই তারকা রাজিগুলি দিয়ে আরেকটি সময় নির্ধারণ করতে পারি যেমন আমাদের বাৎসরিক যে সমস্ত অর্থাৎ পৃথিবীতে চলা যেমন বিশেষ করে যদি যেখানে চলা হয় সমুদ্র পথে যখন চলা হয় গভীর রাত্রিতে সমুদ্র পথে চললে সেখানে এই তারকারা তারকারাজি দিয়ে যেন একটা দিক নির্দেশনা নেওয়া যেতে পারে যে এদিক থেকে এদিক যাওয়া এদিক থেকে এ যাওয়া অনুরূপভাবে এই তারকারা জি এই জন্য আল্লাহ রাবুল আলমিন করণ করিম সুরা নাহালের মধ্যে তিনি ষোলো নম্বর আয়তে বলছেন তারকারাজি দিয়ে তারা কি করে পথ প্রদর্শিত হয় তারকারাজি দিয়ে তারা পথ দেখে তারকারাজি দিয়ে তারা নিজেদের পথকে পরিষ্কার করে নেয় তো অনুরূপভাবে এই তারকারাজি দিয়ে আরো কি করা যেতে পারে সময় নির্ণয় করা যেতে পারে যে বছরের হয়তো এই শীতকালীন মৌসুমে এই সমস্ত তারকাগুলি দেখা দেয় তাহলে এই তারকাগুলি দেখা দিলে বোঝা গেল যে শীতকালীন মৌসুম শুরু হয়েছে আবার এই সমস্ত তারকাগুলি বিদায় নিলে অমুক তারকাগুলি আসলে দেখা যায় যে বর্ষাকালীন সময় শুরু হয়েছে এই ধরনের শিক্ষাগুলি বা এই ধরনের উপকার গ্রহণ করতে কোনো বাধা নেই কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে সবসময় আমাদেরকে আল্লাহ সুবাহ তিনি সবকিছুর মালিক সবকিছুর পরিচালক এই বিশ্বাস আমাদেরকে রেখেই এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে আমরা এভাবে সহযোগিতা নিতে পারি প্রিয় দর্শক বৃন্দ লেখক রাহেমহল্লা তিনি এ অধ্যায়ে আরো বেশ কিছু আলোচনা করছেন সে আলোচনায় এখন আমরা একটু আসি প্রসিদ্ধ রাহেমাহুল্লাহ থেকে তিনি কিছু বর্ণনা করছেন তিনি বলছেন যে কাতাদা রাহেমাহুল্লাহ তারকা সম্পর্কে একটা ধারণা দিচ্ছেন খালাক আল্লাহ আন্নজুম লিসালাসিন আল্লাহ রাবুল আলমিন এ আকাশে যে তারকাগুলি রয়েছে এই তারকাগুলিকে তিনটি উদ্দেশ্য সামনে রেখে এগুলিকে সৃষ্টি করেছেন এগুলিকে তৈরি করেছেন তিনটি উদ্দেশ্য কি কি তিনটি জিনাতুন লিসামা প্রথম হল আকাশের জন্য একটা শোভা আকাশকে সাজানোর জন্য আকাশকে সুন্দর করার জন্য আল্লাহ রাবুল আলমিন এগুলিকে তৈরি করেছেন আসলে এটা তখনই উপলব্ধি করা যায় গভীর অন্ধকার রাত্রিতে যখন কোনো নিচে কোনো বাতি থাকে না শুধু উপরের দিকে যদি তারকাগুলি জলজল করে ফুটে ওঠে তখন সেই কালো অন্ধকার রাত্রিতে বোঝা যায় যে আকাশ কত যেন আলোকিত কত যেন একটা সাজানো কত সুন্দর যেন একটা তার শোভা পেয়েছে আকাশ তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন সেগুলিকে সৃষ্টি করেছেন আকাশকে সৌন্দর্য আকাশকে মার্জিত আকাশকে সাজানোর জন্য দ্বিতীয় ওয়ারুজু মাল্লি এবং এই তারকাগুলিকে যে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের পিছনে আরেকটা উদ্দেশ্য হলো যে শয়তান তাকে কখনো এই তারকা দিয়ে ঢিল ছোড়ার জন্য আল্লাহ রাবুল আলমিন এগুলি কি করেছেন মূলত এগুলি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে বলছেন যেমন সোরা মুলকের পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন আমি কি করেছি এই বাতিগুলি দিয়ে আকাশের দুনিয়ার যে আকাশ সে আকাশটাকে আমি জাইয়ান্না আলোকিত সুন্দর করেছি চাকচিক্য করে দিয়েছি এই বাতিগুলি দিয়ে মানে এই তারকাগুলি দিয়ে তারপর আল্লাহ বলছেন ওয়াজা আল্লাহ রুজুম আল্লি শায়াতিন আমি এই তারকাগুলিকে নির্ধারণ করেছি বা নির্ণয় করেছি বা ই করে দিয়েছি কি রুজু মাল্লি শায়াতিন শয়তানকে ঢেল মারার জন্য এই তারকাগুলি সহি বুখারি মুসলিমের হাদিসে এসেছে বরং আল্লাহ রাবুল আলম নিজেও বলছেন ওয়াজা আল্লাহ রুজু মাল্লি শায়াতিন এই তারকাগুলিকে আমি শয়তানকে নিক্ষেপ করার জন্য এগুলিকে আমি সেই হিসাবে সৃষ্টি করেছি তৃতীয় যেটি বিষয় ও আলামাত ইহতাদা বিহা যেটি একটু আগে আমরা শুনলাম সুরান হালের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন ও আলামাত হুম ইহতাদুন আল্লাহ রাবুল আলমিন এই তারকাগুলিকে এমন মানুষের জন্য এমন কিছু নিদর্শন হিসাবে দিয়েছেন যেগুলির মাধ্যমে মানুষ তারা দিক নির্দেশনা নিয়ে থাকে সে রাত্রিবেলায় দিক নির্দেশনা অথবা সময় মৌসুমের দিক নির্দেশনা অথবা সালাদ বা আবাদতের দিক নির্দেশনা অথবা টাইমের দিক নির্দেশনা এগুলি দিয়ে মানুষ নিয়ে থাকে সেটি উদ্দেশ্য আল্লাহ রবাহ আলমিন এগুলিকে তৈরি করেছেন তারপর তিনি বলছেন ফামান ফিহা আখতা এই তিন উদ্দেশ্যই আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করে দিয়েছেন তিন উদ্দেশ্যে এগুলিকে সৃষ্টি করেছেন এগুলি ছাড়া যদি কেউ এগুলিতে অন্য কোনো আরো উদ্দেশ্য নিতে চায় তাহলে সে ভুল করবে ও আদা নাসিবাহু এবং তার আখেরাতের অংশকে সে হারিয়ে ফেলবে এরপর বলছেন এবং যে বিষয়ে তার জ্ঞান নেই সেই বিষয় নিয়ে সে যেন বাড়াবাড়িতে লিপ্ত হয়ে যায় এখানে আরেকটি বিষয় আসতে পারে সে বিষয়টি হলো যে তারকারাজি সম্পর্কে আমাদের আরো অন্যান্য কিছু জ্ঞান অর্জন করা যাবে কি না এক্ষেত্রে আমরা একটি বলবো যে তারকারাজি সম্পর্কে জ্ঞান অর্জন করা যখনই আমরা করব করতে আমাদের বাধা নেই তবে আমাদেরকে এই বিষয়টি সবসময় খেয়াল রাখতে হবে যে তারকারাজিকে কেন্দ্র করে গবেষণা করতে গিয়ে আমরা এগুলিকে যেন কখনো আল্লাহ সুবাহর ইস্তলাভিষিক্ত করে না ফেলি যদি এগুলিকে আল্লাহ আলার ইস্তলাভিষিক্ত করে ফেলি তখনই সেটি হবে অপরাধ যতই আমি দার্শনিক হই আমার যতই দর্শন হোক না কেন সেটি অন্যায় সেটি নিষিদ্ধের কারণ সেটি আমাদের ধ্বংসের কারণ হবে আর যদি এগুলিকে আল্লাহ সুবাহ যে বিষয়গুলি তিনি উল্লেখ করে দিয়েছেন সেই আলোকে যদি আমরা এগুলি সম্পর্কে চিন্তা গবেষণা শিক্ষা করতে যাই তাহলে আমাদের কোনো বাধা নেই সেগুলিতে অসুবিধা ইনশা আল্লাহ নেই তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ করবে না এর দ্বারা উদ্দেশ্য দুটো হতে পারে অর্থাৎ জান্নাতে প্রবেশ একেবারেই করবে না অথবা জান্নাতে প্রাথমিক পর্যায়ে প্রবেশ করবে না পরে তার অপরাধগুলি মুক্ত হয়ে সে ইমান থাকলে সে বিনিময়ে সে জান্নাতে যেতে পারবে তিন শ্রেণীকে এক হলো মুদমিনুল খামার যে ব্যক্তি সর্বদাই নেশাগ্রস্ত হয়ে থাকে নেশা জাতীয় জিনিস মদ ইত্যাদি জাতীয় সবসময় পান করে এই ব্যক্তি তো এ ব্যক্তির অবস্থা আমরা বলবো দুটো হতে পারে এক হলো মদ পান করা ইসলামে কবিরা গুণা এটা হারাম তো এই হারামে যে লিপ্ত হবে এবং সে যদি মনে করে যে এটা আমি হারামে লিপ্ত হচ্ছি তাহলে সে কমপক্ষে বলবো আমরা ইসলাম থেকে সে বের হয়ে যায়নি বরং সে কবিরা গুনায় লিপ্ত হয়েছে এজন্য সে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যেতে পারবে না এই কবিরা গুনার শাস্তি আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে দিবেন সেটা ভোগ করে তারপর যদি তার ইমান থাকে তাহলে বা অন্য আমল থাকে সেগুলির বদৌলতে ইনশাআল্লাহ জান্নাত পাবে আর যদি কোনো ব্যক্তি এই মদ সর্বদাই পান করে এবং মনে করে যে ইসলাম হারাম করে দিয়েছে আমি এসব বুঝি নাই এটা হালালের মতোই পান করবে যদি এই আকিদা এই চিন্তা নিয়ে পান করে যেটা ইসলাম হারাম করে দিয়েছে সে যদি হালাল মনে করে থাকে তাহলে সে ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না ইসলামের কোন হালাল বিষয়কে যদি কেউ হারাম করে দেয় আবার ইসলামের কোন হারাম বিষয়কে কেউ যদি হালাল হিসেবে গ্রহণ করে নেয় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় ইসলামে থাকতে পারে না এখানে দুটি বিষয় ভালো করে খেয়াল করা উচিত আমাদের এক হলো কেউ কোনো কবিরা গোনা অপরাধে লিপ্ত হয় কিন্তু সে বিশ্বাস করে যে এটা ইসলাম নিষিদ্ধ করেছে আমি অপরাধে লিপ্ত হয়েছি এই যদি বিশ্বাস করে আর যদি সে অপরাধে লিপ্ত হয় এরপরও শয়তানের প্ররোচনায় তাহলে এটা গণ্য হবে যে সে কবিরা গুনায় লিপ্ত হয়েছে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়নি কিন্তু কেউ যদি মনে করে যে না এটা ইসলাম কিসের হারাম করেছে উদাহরণস্বরূপ সুদ মনে করে যদি কিসের সুদ হারাম সুদ এটা একটা ব্যবসার মতো চলবে অসুবিধা নেই তাহলে অবশ্যই সে ব্যক্তির ইসলাম নেই সে ইসলাম থেকে বের হয়ে গেছে আর কেউ যদি মনে করে যে না সুদ ইসলাম হারাম করে দিয়েছে অতএব সুদ খাওয়া যাবে না কিন্তু আমি নিরুপায় হয়ে মাজলুম হয়ে বা খুব কঠিন পর্যায়ে পড়ে হয়তো আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে সেজন্য আমার বলবো তাকে যে তিনি কবিরা গুনায় লিপ্ত হয়েছেন এজন্য সে ইসলাম থেকে বের হয়ে যায়নি তারপরে বলছেন ওয়াকাতি রাহিম আত্মীয়তা সম্পর্কে যে ব্যক্তি ছিন্ন করে থাকে আত্মীয়তা সম্পর্ক এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বরং আল্লাহ রসুল সাল্লাম থেকে সহি এসেছে আত্মীয়তা এটা একটা আল্লাহ রাবুল্লাহ আলমিন সম্পর্ক তৈরি করে দিয়েছেন এই সম্পর্কই আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে বিশেষ অবস্থায় বিশেষভাবে আবেদন করেছে হে আল্লাহ আমি আপনার কাছে আবেদন করছি আমার এই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা না রাখার বিষয় আল্লাহ রাবুল্লাহ আলমিন আত্মীয়তাকে ওয়াদা দিয়েছেন যে ঠিক আছে যে তোমার আত্মীয়তা সম্পর্ক যে বজায় রাখবে আমার সাথে তার সম্পর্ক বজায় থাকবে আর এই আত্মীয়তা রক্তীয় সম্পর্ক আত্মীয়তা যে সম্পর্ক ছিন্ন করবে আমার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় অতএব আত্মীয়তা সম্পর্ক এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম শুধু সামাজিক সম্পর্ক বজায় রাখার জন্যই করেনি বরং সামাজিকের মধ্যে আবার আত্মীয়তা বিশেষ করে অনেক সময় আমরা যখন কেউ একটু সচ্ছল হয়ে যাই তখন দরিদ্র আত্মীয় থাকলে তাদের দিকে আর চোখ ঘুরে তাকাই না তাদেরকে মনে করি যে এদের সাথে আবার তাকাতে গেলে বা ওদের সাথে উঠতে বসতে গেলে আমার একটা প্রেস্টিজ হ্যাম্পার হবে না এটা কখনো নয় বরং কেউ দরিদ্র অসচ্ছল অবস্থা যদি থাকে আত্মীয় স্বজন তাদের সেক্ষেত্রে বেশি সহযোগিতা দিতে হবে সম্পর্ক তাদের সাথে তারা না রাখতে পারলে আমাকে বেশি রাখতে হবে এটাই হলো ইসলামের নির্দেশ যদি এই সম্পর্ক কেউ বজায় না রাখে তাহলে ইসলাম তার জন্য সতর্কতা বা কঠিন হুঁশিয়ারি দিয়েছে সে শেষ বিষয়টি যেটি ও মুসাদ দেখুন বিশ্বের যে ব্যক্তি জাদুকে মনে করবে বা জাদুকে সত্যায়ন করবে বা জাদুতে বিশ্বাসী হবে আজকের মতে আমরা এখানেই বিদায় নিচ্ছি ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু